নাজিল বা অবতরণ হওয়ার ক্রম অনুসারে সপ্তম সূরা ছিল সূরাতুল তাকবীর এবং এর পরবর্তী নাজিলের ক্রম অনুসারে অষ্টম সূরা হচ্ছে সূরাতুল আ'লা এবং এই সূরাটিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের কিছু দৃশ্য আমাদের সামনে উপস্থাপন করেছেন فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফাযাক্কির ইন নাফাআতি যিকরা سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يسلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا আল্লাহ রাবুল আলমিন বলছেন হে নবী কাজে আপনি তাদেরকে উপদেশ প্রদান করুন তাদেরকে স্মরণ করিয়ে দিন যদি সেটা ফলপ্রসূ হয় এবং যে ভয় করে সে অবশ্যই উপদেশ গ্রহণ করবে আর এই উপদেশ থেকে দূরে থাকবে সেই ব্যক্তি যে নিতান্তই হতভাগা তুম্মালা ইয়ামু তুফিহা ওয়ালা ইয়াহিয়া যারা অচিরেই প্রবেশ করবে সেই মহা অগ্নিতে মহা আগুনে নার আল কুবুরা সেখানে তুম্মালা ইয়ামু তুফিহা ওয়ালা ইয়াহিয়া এবং সেখানে এমন এক অবস্থায় তারা থাকবে যেখানে তারা মরবেও না বাঁচবেও না তারা সেখানে থাকবে জীবন মৃত অবস্থায় এই সুরাটিতে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামত তথা পরকালের এক নতুন দৃশ্যের ছবি আমাদের সামনে রেখেছেন এক অনুভূতি চিত্র আমাদের সামনে স্থাপন করছেন এর আগে এই দৃশ্যটি বর্ণনা আল্লাহ সুবাহতাল্লাহ প্রদান করেননি তিনি মহাগ্নি নারুল কুবরা বা জাহান্নামের আগুনের এমন এক আজাবের চিত্র আমাদের সামনে রাখছেন যা প্রত্যেক মানুষকে অক্ষম করে ছাড়বে সে মৃত্যু বরণ করবে না আবার জীবিত অবস্থাতেও সে থাকবে না এই বর্ণনাটির একটি অংশ অনুভব করা যায় অন্য দিক থেকে তাতে রয়েছে এমন একটি অবস্থার বর্ণনা যা অনুভব করাও সম্ভব নয় যে অংশটি অনুভব করা যায় তা হচ্ছে না কুবরা বা এক মহা অগ্নি বিশাল প্রকাণ্ড অগ্নিকুণ্ডের ছবিকে সেই আগুনের মাধ্যমে যাদেরকে শাস্তি প্রদান করা হবে সেখানে তারা মৃত্যু পাবে না মৃত্যুর মাধ্যমে এই আগুন থেকে তারা বেঁচে যাবে সেই সুযোগও তারা লাভ করবে না আবার সেখানে মৃত্যু ঘটছে না এই কারণে তারা জীবিত অবস্থায় থেকে জীবনের স্বাদ অনুভব করবে সেই সুযোগও তারা লাভ করবে না কাজেই এই অনুভূতি হচ্ছে অদৃশ্য অনুভূতি যাকে অনুভব করাও সম্ভব নয় এমন এক মানসিক অবস্থা যেখানে মৃত্যুবরণ করেও কোনো ব্যক্তি মানসিক শান্তি ভোগ করার সুযোগ লাভ করতে পারবে না আবার সে বেঁচে থেকে জীবনের স্বাদকেও উপভোগ করতে পারবে না বরং সে থাকবে জীবন এবং মৃত্যুর মধ্যস্থলে অনন্তকাল এই অবস্থায় এই আজাবের বর্ণনায় হয়তো দীর্ঘ রচনা লেখা সম্ভব কিন্তু এই একটি ক্ষুদ্র বাক্যে আল্লাহ সুহামতাল্লাহ যেভাবে বর্ণনা করেছেন সুম্মালা ইয়ামু তুফিহা ওলা ইয়াহিয়া সেখানে তারা এরপর বাঁচবেও না মরবেও না তারা থাকবে জীবন মৃত অবস্থায় এর মাধ্যমে যে গভীর মর্ম আল্লাহ রব্বুল আলমিন তিনি ব্যক্ত করেছেন তা কোনো মানুষের পক্ষে দীর্ঘ রচনাতেও লেখা সম্ভব নয় মানুষের অভিজ্ঞতা অনুভূতি সীমাবদ্ধ মানুষ হয় নিজেদেরকে জীবিত কিংবা মৃত এই দুইটির একটিই মনে করে থাকে কিন্তু এখানে এমন এক চিত্রের সন্ধান আল্লাহ সুহামতাল উপস্থাপন করেছেন যেখানে মৃত্যু নেই জীবনও নেই এই আয়াতের মাধ্যমে এত গভীর এক বিস্ময়পূর্ণ ভয়ভীতিপূর্ণ অনুভূতি আমাদের মধ্যে সৃষ্টি করেছে আমাদের সামনে আল্লাহ স্থাপন করেছেন যার মাধ্যমে প্রতিটি মানব মনে অস্থিরতা সৃষ্টি হতে বাধ্য বাস্তব জগতে যার কোনো তুলনা নেই যার কোনো সীমা নেই কল্পনার রাজ্যেও যার কোনো সীমা নেই যে কারণে আল্লাহ সুবাহতাল্লাহ তিনি বলছেন বাজাক্কির ইন্নাফা আতির দিকরা কাজেই হে নবী আপনি উপদেশ প্রদান করতে থাকুন যদি উপদেশ প্রদান ফলপ্রসূ হয় আপনি সাবধান করতে থাকুন তাদেরকে স্মরণ করিয়ে দিতে থাকুন এই পরিণতিগুলো সম্পর্কে আজাবের ভয় দেখিয়ে যা অবশ্যই সংঘটিত হবে আপনি উপদেশ প্রদান করতে থাকুন فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم ثم لا يموت فيها ولا يحيا আল্লাহ সুবহানাহু বলছেন সাইয়াজ্জাক্কারু মাইয়াকশা যারা আল্লাহকে ভয় করে এই শাস্তিগুলোকে যারা ভয় করে তারা অবশ্যই উপদেশ গ্রহণ করবে কাজেই হে নবী আপনি এমন অন্তর অবশ্যই লাভ করবেন যে অন্তরগুলো এই আয়াতের কারণে ভয়ে বিগলিত হয়ে যায় আবার বিপরীতে এমন অন্তরও আপনি লাভ করবেন যারা নিতান্তই দুর্ভাগা হতভাগা এবং যারা এই উপদেশগুলো থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাদি ইয়াসলান নার আল কুবরা এবং সেই সমস্ত লোকেরাই প্রবেশ করবে সেই মহা আগুনে তুম্মালা ইয়ামু তুফিহা ওলা ইয়াহিয়া এবং সেখানে তারা মরবেও না বাঁচবেও না থাকবে জীবন মৃত অবস্থায় আমরা আল্লাহ সুহামত আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে সেই ভয়ঙ্কর অবস্থা থেকে রক্ষা করেন আল্লাহ আমিন وصلى الله تعالى على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والحمد لله رب العالمين